السلام عليكم ورحمة الله وبركاته نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকেদার কিছু অংশের আলোচনা নিয়ে এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে শিল্কের মূল তত্ত্ব এবং শিল্কের প্রকার সমূহ নিয়ে প্রথমত কথা হচ্ছে যে শিরিক সম্পর্কে জানা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের প্রথম বোঝা দরকার কারণ শিরিকটা হচ্ছে তাওহিদের বিপরীত শব্দ এবং কোরআন এবং সুন্নার অনেক উদ্ধৃতি এসেছে শিরিকের সংক্ষিপ্ত এবং বিস্তারিত আলোচনা নিয়ে এবং সর্ব জায়গায় সিরকের প্রতি ভীতি প্রদর্শন করা হয়েছে এবং সিরকের যে আপনার নমুনা সেগুলোরও বিস্তারিত বলা হয়েছে এবং এটাও হ্যাঁ, কোরআন এবং শূন্যের মধ্যে বিস্তৃতভাবে বলা হয়েছে যে মুশ্রিকদের কি কি সন্দেহ ছিল হ্যাঁ, সেগুলা উপস্থাপন করা হয়েছে এবং রসুল আকরম আম্বিয়া কেরাম এবং রসুলরা যে তাদেরকে দাওয়াত দিয়েছেন শিখ প্রত্যাখ্যানের জন্য এবং তারা যে তারপরেও যে তারা আঁকড়ে ধরেছে তাদের বাপদাদাকে যে শিল্পী কর্মকাণ্ডের উপর পেয়েছে নবীদের দাওয়াদের বিপরীতে তারা তাদের বাপদাদার নীতিকে আঁকড়ে ধরেছে সেগুলোর বর্ণ কোরআন এবং সুনার মধ্যে এসেছে যা থেকে আমরা হ্যাঁ, যেই লাভটা পাই সেটা হচ্ছে যে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে হবে তহিদ এবং শিল্পের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে হবে কারণ যদি আপনার অন্ধকার না জানা যায় তাহলে আলোর সন্ধান মেলে না যদি খারাপ না জানা যায় তাহলে কল্যাণ জানা যায় না এই কারণে প্রত্যেকটা বিপরীতের মাধ্যমে জানতে হয় এবং আরবি ভাষা একটা প্রবাদ রয়েছে অবাধিত দিহা তথাবাইয়ানুল আসিয়া ও যে বিপরীত জিনিস জানার মাধ্যমে হ্যাঁ, জিনিসটা সুস্পষ্ট হয়ে যায় এই কারণে আলো চিনতে হলে আধার চিনতে হয় সত্য চিনতে হলে বাতিল চিনতে হয় এই কারণে প্রত্যেক মুসলমানের ওয়াজিব হচ্ছে যে সে শিরিক চিনবে যেন শিরিক থেকে সে দূরে থাকতে পারে হম এবং এরকম এরকমভাবে তৌহিদকে যেন বাতিল থেকে রক্ষা করতে পারে এই কারণে শিরিক সম্পর্কে জানার গুরুত্ব আমরা ইতিমধ্যে আমরা হ্যাঁ, তাইলে শিরিকের গুরুত্ব শিরিক জানার গুরুত্ব আমরা বুঝতে পারলাম এখন হচ্ছে শিরিকের সংজ্ঞা শিরিকের সংজ্ঞা হচ্ছে হ্যাঁ, জাহলু শরিক কিংবা আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক বানানো সেটার নাম হচ্ছে শিরিক এই শিরিকের অনেকগুলো প্রকারও রয়েছে শিরিক সাধারণত দু প্রকার প্রথম প্রকার হচ্ছে বড় শিরিক সেটা হচ্ছে জালু আল্লাহি ফিরুবিয়তিহি আসমাই সিফাতে যে বড় শরিক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক বানানো তার রুবিয়তের মধ্যে অথবা মধ্যে অথবা আসমা এবং সিফাতের মধ্যে এখন আপনার শিরকে আকবরের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করা দরকার বুঝার সুবিধার জন্য এক নম্বর দৃষ্টান্ত হচ্ছে যে এই কথা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কেউ এই দুনিয়ার মধ্যে তাসরুফ করতে পারে মানে তার কোনো কিছু হ্যাঁ, করার ক্ষমতা রয়েছে এই দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া এর এটা হচ্ছে বড় শিরিক এরকম আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করা যেমন ফেরিস্তাকে আহ্বান করা নবীদেরকে ডাকা ওলিদেরকে ডাকা নেকারদেরকে ডাকা আল্লাহকে বাদ দিয়ে হুম এদেরকে ডাকাও বড় শিরিক তৃতীয় নম্বর দৃষ্টান্ত হচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর জন্য পশু জবাই করা যেমন বাসের জন্য পশু জবাই করা হম যারা এরকম মাজারের মধ্যে পড়ে আছে তাদের জন্য পশু জবাই করা হ্যাঁ এটা হচ্ছে বড় শিল্পের দৃষ্টান্ত দ্বিতীয় নম্বর শিল্প হচ্ছে ছোট শিল্প যেটা কোরআন হাদিসের মধ্যে যেটাকে শিরিক বলা হয়েছে কিন্তু সেটা বড় শিরিক পর্যন্ত পৌঁছায়নি এইরকম জাতীয় শিরিককে ছোট শিরিক বলা হয় এগুলোর দৃষ্টান্ত উপস্থাপন করছে দুই তিনটা এক নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কারোর নামে কসম খাওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে এই কথা বলা দ্বিতীয় নম্বর হচ্ছে এমন বলা যে আল্লাহ যা চেয়েছেন এবং হ্যাঁ আপনি যা চেয়েছেন এরকম বলা অথবা আল্লাহ যদি না থাকতো এবং আপনি না থাকতেন হ্যাঁ এরকম কিছু বলা হ্যাঁ এইগুলো হচ্ছে ছোট শির্ক এখন হচ্ছে ছোট শিল্প এবং বড় শির্কের মধ্যে ব্যবধান কি বড় শির্ক সেটা ইসলাম থেকে বের করে দেয় ছোট শিখ কিন্তু ইসলাম থেকে বের করে দেয় না আপনার বড় শিখ হ্যাঁ, বড় শিখ যে করে তাকে ক্ষমা করা হয় না কিন্তু সে যদি তোবা করে মৃত্যুর আগে খাঁটি তোবা তাইলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু ছোট সিঁড়িকেও আল্লাহ ক্ষমা করেন না কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার মৃত্যুর আগে তোবা করে ফেলায় খাঁটি তোবা তাকে তো তোবা তার তোবা তো গ্রহণ করবেন ঠিকই কিন্তু যদি সে তোবা না করে মারা যায় তাহলে তার হ্যাঁ, যে আপনার নেকের কাজ আছে যদি নেকের কাজ থাকে এই সিঁড়িকের হ্যাঁ, বিপরীতে তার অনেক নেকের কাজ থাকে তাইলে সেই নেকের কাজের কারণে সে জান্নাতে যেতে পারবে না হইলে সে আপনার জাহান নামে তাকে যেতে হবে যতক্ষণ পর্যন্ত জাহান নামে তাকে পরিশোধন না করা হয় তারপরে কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে তাইলে বড় ছোটের মধ্যে এই ব্যবধান আছে তৃতীয় নম্বর যে ব্যবধান সেটা হচ্ছে বড় শিরিক সমস্ত আমলকে ধ্বংস করে দেয় আর ছোট সিরিকে আপনার যেই কাজের সাথে শিরিক মিশ্রিত হয়েছে সেটাকে ধ্বংস করে চার নম্বর হচ্ছে বড় শিরিক আপনার ব্যক্তিকে জাহান নামে চিরস্থায়ী করে ছোট শিরিক কিন্তু জাহান নামে চিরস্থায়ী করবে না এ হচ্ছে পার্থক্য এখন আরেকটি কথা আমাদের জানতে হয় যে আল্লাহ শাহরুখ মাজিদের একটি আয়তের মধ্যে আপনার না দুটি আয়াতের মধ্যে একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন আয়াত সুরান আমের সেখানের মধ্যে দশটা জিনিসের ওসিয়ত করেছেন তার মধ্যে সর্বপ্রথম যেটা ওসিয়ত সেটা হচ্ছে শিরিক প্রত্যাখ্যান করার তাই আল্লাহ শাহু তার মোমেন বন্দাদেরকে তার কোরআনের মধ্যে অনেকগুলো আপনার ওসিয়ত করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটাকে আল ওসাই আল আসর বলে মানে একই সাথে দশটা জিনিসের আপনার ওসিয়ত করেছেন যেটা আপনার তিনটি আয়াত সুর আহমের তিনটি আয়াতের মধ্যে হ্যাঁ সেটা সন্নিবেশিত করা হয় হয়েছে হ্যাঁ, যেমন আল্লাহর কথা হ্যাঁ, আল্লাহ বলেছেন কুল রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ইহসানা এরকম লাস্ট পর্যন্ত যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ হে রাসূল আপনি বলে দিন তোমরা চলে আসো যে আমি তোমাদেরকে আল্লাহ তোমাদের উপর যা হারাম করে দিয়েছেন সেগুলো আমি তোমাদেরকে বর্ণনা করে শুনাই এক নম্বর হচ্ছে যে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না কোনো বস্তুকে এবং মাতা পিতার সাথে সদা আচরণ করবে তাহলে সর্বপ্রথম যে ওসিয়ত আল্লাহ শাহু এই দশটার মধ্যে করেছেন সেটা হচ্ছে সিরিক না করার এটাই হচ্ছে সর্বপ্রথম কি আপনার ওসিয়ত তাইলে সিরিক থেকে দূরে থাকা এটার ওসিয়ত সর্বপ্রথম করার কারণ কি কারণ এটার গুরুত্ব অনেক বেশি কারণ হ্যাঁ, আল্লাহ শাহু কাউকে এই সিরিক যদি করে মারা যায় তাহলে কখনো হ্যাঁ, সে জান্নাত পাবে না এবং এই সিরিক থাকা অবস্থায় কারার আমল গ্রহণযোগ্য হবে না আরেকটা কথা হচ্ছে যে যে এবাদত কখনো গ্রহণযোগ্যতা পায় না যতক্ষণ পর্যন্ত আপনি শিরিক প্রত্যাখ্যান করবেন কারোর মধ্যে যদি শিরিক থেকে যায় তাইলে তার এবাদত কখনো গ্রহণযোগ্য হবে না যদিও উপরে সেটাকে ন্যাকামল মনে হয় যদি যেমন সৎকা খায় রাত লোকটা করে ন্যাকের কাজ করে কিন্তু তার মধ্যে শিরিক আছে তাইলে সেটা কখনো হ্যাঁ, আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুরে সার ছত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন ও আবুদুল্লাহ যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে এরকম ভাবে আল্লাহ আল্লাহ বলেন আপনার নিকট এবং আপনার পূর্বের নবীদের নিকটে ওহি পাঠানো হয়েছে যে আপনি যদি শিখ করেন তাহলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখন কথা হচ্ছে যে যে শিখ হচ্ছে এমন কাজ যে যত জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন সেটার মৌলিক একটা বিষয় এবং বিষয়ের উপর সমস্ত আমি একমত হয়েছেন যে শিরিকটা হচ্ছে হারাম কাজের মধ্যে মূল মূল হারাম এবং এই যে এই কাজটা যে হারাম কাজ যেগুলো একবার মৌলিক হারাম সেগুলো আবার কয়টা সেটাও জানার বিষয় কোরআন মধ্যে এক আয়তের মধ্যে চারটা জিনিসকে একবারে সর্বসম্মতিক্রমে হালাল হারামের মূল ধরা হয়েছে এক নম্বর হচ্ছে অশ্লীল কাজ দ্বিতীয় নম্বর হচ্ছে অত্যাচার তৃতীয় নম্বর হচ্ছে শিরিক চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর ব্যাপারে না জানে কথা বলা সুরে আরাফের তেত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন হ্যাঁ, إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون আল্লাহ বলেন হে রসুল আপনি বলে দেন যে আমার প্রতিপালক হারাম করে দিয়েছেন অশ্লীলতাকে প্রকাশ্য প্রকাশ সকল সকল ধরনের অশ্লীলতাকে দ্বিতীয় নম্বর আল্লাহ হারাম করে দিয়েছেন পাপকে এবং অত্যাচার অবৈধভাবে কাউকে অত্যাচার করা তৃতীয় নম্বর আছে যে যে আল্লাহর সাথে শরিক করা যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ নেই চৌদ্দ নম্বর হচ্ছে আল্লাহর উপরে না জানে কথা বলা এই যে আপনার চারটা মৌলিক হারাম কাজ সেগুলোর মধ্যে আপনার মৌলিক হারামের মধ্যে সিরিকও একটা রয়েছে যে তৃতীয় নম্বর বলা হয়েছে আপনার সিরিক তাহলে এটা মৌলিকভাবে হারাম শেখুল ইসলিম তাইমিয়া রহমতুল্লাহ আলহ তিনি বলছিলেন যে এই চারটে যে আয়তের মধ্যে উল্লেখ করা হয়েছে এগুলো হচ্ছে হারামের মৌলিক হারাম এটা সকল ধর্মের মধ্যে সকল শরীয়তের মধ্যে হারাম ছিল এবং এগুলোকে হারাম আপনার বলার জন্যই হ্যাঁ নবী রসুলদেরকে পাঠানো হয়েছে সবাইকে এই বাণী দেওয়া হয়েছে যে এগুলো সবার জন্যই হারাম হ্যাঁ কারোর জন্য এগুলোর কোনোটিকে হালাল করা হয় না এখন কথা হচ্ছে যে হম প্রত্যেক মানুষকে শুধু ইমান আনলে হবে না বরং আল্লাহ ছাড়া যাদের ইবাদত দুনিয়াতে করা হয় সেগুলোর থেকে নিজের সম্পর্ক ছিন্নতা ঘোষণা দেওয়া তার জন্য বাধ্যতামূলক তাইলে খাঁটি তৌহিদ যেটা যে তৌহিদ ছাড়া আল্লাহ কোনোটা গ্রহণ করবেন না সেটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য তৌহিদকে খাঁটি করতে হবে পাশাপাশি আল্লাহ বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করতে হবে না হলে তৌহিদের জন্য যদি এতটুকু যথেষ্ট নয় যে আপনি শুধু লাহ বলে দেবেন না এতটুকু যথেষ্ট নয় বরং আপনাকে এর পাশাপাশি আরেকটা জিনিস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 যে সত্য তো আপনার হ্যাঁ, অসত্য থেকে সুস্পষ্ট হয়ে গেছে তখন আর চাপা চাপি করে কোনো লাভ নেই কাউকে ধরে বাঁধে মুসলমান মানার কোনো ফায়দা নেই হ্যাঁ এই কারণে আল্লাহ বলেছেন যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করবে সর্বপ্রথম এবং আল্লাহর উপর ইমান প্রতিষ্ঠা করবে সেই শক্ত হাতল ধারেছে যেটা কখনো ছেড়ে যাবে না আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী হ্যাঁ এই মর্মে একটি হাদিসের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে আসি আমার জাহির হাদিস তিনি বলেন রসুল্লাহ আসলাম বলেছেন যে মান ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ মুসলিম শরীফ হাদিস আল্লাহ বলেন যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেগুলোকে প্রত্যাখ্যান করে তখন তার সম্পদ হারাম হবে তার রক্ত হারাম হবে এবং তার বাকি ব্যাপার আল্লাহ বুঝবেন এই ইতিমধ্যে আমরা আপনার সিরিকের সিরিক যে আপনার শিরিক থেকে শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি প্রথমে শিরিক জানার গুরুত্ব বুঝিয়েছি এরপর আপনার শিরিকের প্রকারগুলো বলার চেষ্টা করেছি দৃষ্টান্ত সহ সুতরাং শিরিকের প্রতি গুরুত্ব দিয়ে আমাদের আলো বেশি জানা দরকার এখানে কিন্তু শেষ নয় বরং শিরিক সম্পর্কীয় বিস্তারিত আমাদের লেখায় একটা বই আছে নেটের মধ্যে পাবেন বড় শিরিক এবং ছোট শিখ সুতরাং শিরিক সম্পর্কে আরও বেশি জেনে শিরিক থেকে দূরে থাকা অবশ্যই আমাদের কর্তব্য নাহলে হলে যেতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন ওসল্লাহ আলা নবীন মাহমুদ